মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা হিল করিম দূরের ও কাছের পিস টিভি বাংলা এর দর্শক শ্রোতাবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি সালাত মানব জীবনে কি গুরুত্ব বহন করে বিশেষ করে সালাত যথাসময়ে আদায়কারীর জন্য আল্লাহ সুবাহানুয়া তালা কী সুসংবাদ দিয়েছেন এবং সালাতের ব্যাপারে নামাজ আদায়ের ব্যাপারে যারা উদাসীন বিশেষ করে যারা নামাজ আদায় করেন না তাদের ব্যাপারে ইসলাম কি নির্দেশনা দিয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আজকে আলোচনা উপস্থাপন করব আর এই বিষয়টিতে আলোচনা উপস্থাপন করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তিনজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমী দিন আমরা তাদের কাছ থেকে আলোচনা শুনব তার আগে আমরা তাদের সঙ্গে একটু পরিচিত হয়ে নেই আমার ডানে আছেন প্রফেসর ডক্টর লোকমান হুসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আমার পাশে আছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত এবং আমাদের সঙ্গে আরও আছেন শেখ মুজাফর বিন মহসিন সালাম আলাইকুম রহমতুল্লাহ অনুষ্ঠানটি উপস্থাপনায় আছি আমি ডক্টর আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ সালাত আল্লাহ সুবাহান ওয়া তালার সঙ্গে বান্দার সম্পর্ক বান্দা সালাত আদায় করলেই আল্লাহর সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হয় আর যদি কেউ সালাত পরিত্যাগ করে তাহলে আল্লাহ সুবাহান ওয়া তালার জিম্মাদারি থেকে সে ব্যক্তি দূরে সরে যায় এই গুরুত্বপূর্ণ ইবাদত মুসলমানের জন্য আল্লাহ সুবাহান ওয়া তালা ফরজ করেছেন আমি শুরুতে এই শেখ আমানুল্লাহ বিন ইসমাইলের কাছে সালাত পরিত্যাগকারী যারা বিনা কারণে খামখেয়ালি করে অথবা অলসতা করে অনেক সময় দেখা যায় যে সালাত আদায় করে না তাদের পরিণতি সম্পর্কে আল্লাহা কোরআনে কি বলেছেন এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে কি শুনিয়েছেন ধন্যবাদ আপনাকে মাননীয় পরিচালক ইন আলহামদুলিল্লাহ আহমদহু অনুসাল্লি অনুসাল্লিম আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ প্রশ্নটা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ এখানে সালাদ পরিত্যাগকারীর হুকুম সম্পর্কে বলা হচ্ছে তবে আমরা মহাগ্রন্থ আল কোরআনের কাছেই যাই গিয়ে দেখি সেখানে কি অবস্থা আল্লাপাক বলছেন সালাদ কায়েম করো তোমরা মুশরেকদের অন্তর্ভুক্ত হইও না নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহদুল্লাদি বাইনানা ও বাইন সালাদ ফামান তারা কাহা ফাকাত কাফার আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে মৌলিক পার্থক্য হলো সালাত সালাদ যে ত্যাগ করলো ফাকাদ কাফার সে কুফুরি করলো অন্য একটি হাদিসে পাওয়া যাচ্ছে নবী সাল্লাহ সাল্লাম বলছেন আউ্বালু মা হাসাবু বিহিল আব্দু ইয়ামাল কেয়ামাতিয়া সালাত ফামান সালুহাত সালুহা সায়র আমালিহি ওমান ফাসাদাত ফাসাদা সায়র আমালি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার হিসাব নিবেন সালাতের সালাতের হিসাব যদি সঠিকভাবে হয়ে যায় তাহলে বাকি হিসাব সঠিকভাবে সহজ হয়ে যাবে আর যদি সালাতের হিসাব সঠিকভাবে না হয় তাহলে বাকি হিসাব কঠিন হয়ে যাবে তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে সালাত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে অস্বীকার করার কোনো উপায় নাই এক্ষেত্রে উলামা ইকরামগণ আরও অনেক কথা বলেছেন পরবর্তীতে আমরা ইনশাল্লাহ বলবো তো শেখ মুজাফর আপনি একটু এই সালাত যারা পরিত্যাগ করে সালাত আদায় করে না এদের সম্পর্কে আসলে সালাত অস্বীকারী আর অলসতা করে সালাত ত্যাগকারী ত্যাগকারী হ্যাঁ এ দুইটার মধ্যে কিছুটা হলে পার্থক্য আমরা এভাবে করতে পারি যে ব্যক্তি অলসতা করে সালাত আদায় করে না ওকেও জাহান নামে যেতে হবে তবে এমনটাই যে জন্য সুযোগ বাইনাল রজুলে ও শিরকে ওয়াল যা সহি মুসলিমের এবারতে আসছে কাফের ব্যক্তি মুশরিক ব্যক্তি আর অন্য ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে কি সালাদ যে ব্যক্তি এখানে যেহেতু শেখ আমানুল্লাহ সাহেব বলছিলেন যে কুফুরের বিষয়টা যে বলছিলেন আমরা ব্যাখ্যা করি বলে থাকি কিন্তু এখানে ব্যাখ্যা করার দরকার নাই এখানে আলোচনা ব্যাখ্যা করেই দিয়েছেন শুধু তাই নয় আবদুল্লাহ বিন শাকিক বলছেন যে কান আসাবু রাসুল্লাহ সাল্লাম অন্য কোন বিষয়কে কেউ যদি ছেড়ে দেয় শরীয়তের তাকে কাফের বলতেন না একমাত্র যদি কেউ ছেড়ে দিত তাহলে তাকে তারা কাফের কাফের মনে করতে সম আছে জাকাত আছে হজ আছে এইসব ইবাদতের ব্যাপারে যেহেতু এরকম স্পষ্ট কথা বলা হয়নি অনেকে ইতস্তত করতেন যেটা আমরা প্রমাণ পাবো রেদ্দার যুদ্ধে কেন জাকাত অস্বীকারী জাকাত অস্বীকারীকে কাফের বলবো কি বলবো না কিন্তু সাহাবিদের ভিতরে একটা সংশয় ছিল হ্যাঁ। আরেকটা বিষয় এখানে উল্লেখ করি যে আসলে সালাদ যারা আদায় করে না তাদের কি যে শাস্তি হতে পারে তারা ভাবুক কিন্তু আরেকটা জিনিস লক্ষণীয় হুজাই ফরোজ আলহ বলছেন তুমি কতদিন সালাদ পড়ছো তুমি মঞ্জ আর বাই না সানা যে নাসাই হাদিসে আসছে মানে হুজাইফা রাদিয়াল্লাহু তার ছাত্রকে বা সাগরেদকে তাবেই গিয়ে একজন ব্যক্তিকে সালাত আদায় করতে মসজিদে দেখলেন দেখলেন দেখার পরে আদায় করতে দেখার পরে এই কথাটা বলছেন তখন বলছে যে তুমি 40 বছর থেকে সালাত আদায় করছো লাউ মুত্তা আলা হাদিহি মুত্তা আলা গয়রে ফিতরাতে আল্লাতে ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যদি এইভাবে সালাত পড়তে পড়তে মরেও যাও তাহলে মোহাম্মদের উম্মত হিসেবে মরতে পারবে না এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একজন মুসল্লি ব্যক্তি সে যদি চল্লিশ কেন আশি বা একশো বছর ধরেও সালাদ আদায় করে রাসুলের তরিকায় আদায় না করলে তাকে হুজাই ফরাজ সে কথাটা বললেন তাহলে একজন যে সালাদ পড়ে না তার অবস্থা কি হতে পারে মুজাফরের আলোচনায় একটা চমৎকার জিনিস আসছে সেটা হলো একজন হলেন যিনি নামাজ ত্যাগ করেন ত্যাগ করেন আর আরেকজন হলেন যিনি নামাজ আদায় করেন কিন্তু নবীর তরিকা অনুযায়ী না অথবা যেভাবে নামাজের হক আদায় করে আদায় করার কথা তার মানে রুকু সেজদা কাউমা জলসা কামা হক আদায় করা সেভাবে যদি আদায় না করে তার জন্য কিন্তু ওয়েল বলা হয়েছে এই বিষয়টা ডক্টর সাহেব আপনি হ্যাঁ, ধন্যবাদ কোরআন মসজিদে এই বিষয়ে বিভিন্ন আয়াতে এই কথাটা বারবার বলা হয়েছে এবং আমরা সবাই জানি যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যতগুলো নির্দেশ দিয়েছেন এই বিষয়টা সবচেয়ে বেশি বার মানে আবৃত হয়েছে উল্লেখ করা হয়েছে সালাতের কথাটা জাকাতের কথাটা অন্যান্য ইবাদত আছে কিন্তু এতবার রিপিট করা হয়নি তো এই বিষয়ে আমার মনে হয় যে আমরা এই সিদ্ধান্তে যেতে পারি যে সালাত এটা আদায় যদি কেউ না করে তাহলে তার পরিণতিটা কি হবে তো সেই ব্যাপারে যারা সালাত আদায় করেছে তাদের ব্যাপারেই শায়েখ মুজাফর আলোচনা করছিলেন এবং সুরা মাউনে যে কথাটা বলা হয়েছে যে তারা নামাজ পড়ে সালাত আদায় আদায় করে তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা জাহান নামে যাবে তো কেন তারা জাহান নামে যাবে সেখানে বলে দেওয়া হয়েছে যে তারা সাহু সাহুন মানে হলো গাফেল অলস বেখেয়াল উদাসীন এখন সালাদ আদায় করেছে উদাসীন আবার কিভাবে হলো যে এই উদাসীন কয়েকভাবে আমরা বুঝাইতে পারি যে সালাদ যখন আদায় করার দরকার কোনো খেয়ালই নাই সালাদ যেভাবে আদায় করার দরকার খেয়ালই নাই সালাতে যে খুশু খুজু থাকা দরকার তার প্রতি কোনো উদাসীনতা রুকু যেভাবে করা দরকার کرام আরেকটা জিনিস গুরুত্ব দিয়ে বলছেন তা হলো যে সালাতটা আদায় করে কেন আদায় করে আকিমিস সালাতা লিজিকরি আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য অর্থাৎ আল্লাহ যেসব নির্দেশ দিয়েছেন সেটা যাতে আমি প্রতিপালন করতে পারি আল্লাহকে মনে রাখতে পারি আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারি এই জন্য মাধ্যম বানিয়ে দিলেন সালাদকে সালাদকে হ্যাঁ। এখন সালাদ আদায় করলো সালাতের ভিতরে প্রত্যেক দিন বা প্রতি রাখাতে আপনাকে সুরায় ফাতেহা পড়া যেহেতু ফরজ করা হয়েছে যারাই সালাত আদায় করবে প্রত্যেকের জন্য কিন্তু নির্দেশটা হলো এখন এই কথাটা কেন বলা হলো যেখানে বলা হলো এই জন্য যে সুরায় ফাতেহায় অন্যান্য যেসব নির্দেশ আছে তার মধ্যে একটা বড় রকমের নির্দেশ আছে যেই নির্দেশটা আপনার জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিপালিত হচ্ছে আপনি ঘুমে আপনি জাগ্রত আপনি কর্মরত আপনি অবসর যে কোনো সময় কিন্তু আপনাকে এটা প্রতিপালন করা লাগবে এরকম একটা নির্দেশ আছে সেই নির্দেশটা হলো ইয়াকা না বুধু এই যে সালাদ ত্যাগকারীর জন্য যে কঠিন শাস্তির কথা বলা হয়েছে এবং আরেকটি হচ্ছে যে সালাতের ব্যাপারে যারা উদাসীন যারা যথাযথভাবে সালাত আদায় করে না দুইটা দুই জিনিস আমরা শুরুতে একটু ক্লিয়ার হই যে সালাত পরিত্যাগকারী যে ব্যক্তি অলসতা করে অথবা উদাসীনতা করে সালাত আদায় করে না তার জন্য যে ভয়ঙ্কর শাস্তির কথা কোরআনে বর্ণিত হয়েছে জি সেই ব্যাপারে তো এখানে যেভাবে আলোচনা আসছে অনেকটা চলে আসছে তারপরেও স্পেসিফিকলি আমরা যদি এই বিষয়টা কিছু বলতে চাই তাহলে দেখা যাবে যে সুরাই মুদাসিরে স্পষ্ট করে বলা হয়েছে এবং হাদিসে এভাবে আসছে যে যার অন্তরে সরিষা পরিমাণ তিল পরিমাণ ইমান থাকবে সেও একদিন না একদিন জান্নাতে চলে আসবে কিন্তু এমন ব্যক্তিদেরকে ওখানে প্রশ্ন করা হয়েছে যারা জাহান নামে যাচ্ছে তো সেই জাহান নামে কেন যাচ্ছে এই প্রশ্ন যখন তাদের করা যে এই কঠিন জাহান তোমরা কেন এই জাহান নাম ভাগ্যে আসলো তোমরা কি হতভাগা কি বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসব সালাদ বিষয়ক এই গুরুত্বপূর্ণ আলোচনায় আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ আমরা অল্প সময়ের মধ্যেই ফিরে আসছি সৃষ্টিকর্তাকে জানার জন্য মেনে চলা গুরুত্ব কি ভালো মন্দের মাঝে করার জন্য চেতনা আল্লাহর বাইরে যাওয়ার সুযোগ মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজাফফর বিন মুহসিন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হোসেন হারুন হোসেনের উপস্থাপনায় মানুষ ধর্ম মানতে পারে আল্লাহ সুবাহ কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ দিন প্রতিটি বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা আজ রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার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 আবার ডক্টর লোকমান সাহেবের কাছে ফিরে আসতেছি এই যে সালাদ ত্যাগকারীর জন্য যে কঠিন শাস্তির কথা বলা হয়েছে এবং আরেকটি হচ্ছে যে সালাতের ব্যাপারে যারা উদাসীন যারা যথাযথভাবে সালাত আদায় করে না দুইটা দুই জিনিস আমরা শুরুতে একটু ক্লিয়ার হই যে সালাত পরিত্যাগকারী যে ব্যক্তি অলসতা করে অথবা উদাসীনতা করে সালাত আদায় করে না তার জন্য যে ভয়ঙ্কর শাস্তির কথা কোরআনে বর্ণিত হয়েছে জি সেই ব্যাপারে তো এখানে যেভাবে আলোচনা আসছে অনেকটা চলে আসছে তারপরেও স্পেসিফিকলি আমরা যদি এই বিষয়টা কিছু বলতে চাই তাহলে দেখা যাবে যে সুরাই মুদাসিরে স্পষ্ট করে বলা হয়েছে এবং হাদিসে এভাবে আসছে যে যার অন্তরে সরিষা পরিমাণ তিল পরিমাণ ইমান থাকবে সেও একদিন একদিন জান্নাতে চলে আসবে কিন্তু এমন ব্যক্তিদেরকে ওখানে প্রশ্ন করা হয়েছে যারা জাহান নামে যাচ্ছে তো সেই জাহান নামে কেন যাচ্ছে এই প্রশ্ন যখন তাদের করা যে এই কঠিন আসলো তোমরা কি হতভাগা কি তোমরা কি অপরাধ তোমাদের ছিল হ্যাঁ। তো সেখানে ওরা কোরআন শরীফে ওদের কথাটা উদ্ধৃত করে বলা আছে যে ওখানে ওরা চারটা কারণ বর্ণনা করবে যে আমরা মূল এই চারটা কাজ ছেড়ে দিয়েছিলাম এছাড়া অনেক কাজ থাকতে পারে সেটা এখানে গণ্য না মৌলিক চারটা কাজ আমরা মিনাল মুসাল্লি নামাজ পরিত্যাগ করতাম সালাত আমরা যারা পড়বে না আদায় করবে না তাদের জন্য এই কিন্তু নামাজ পরিত্যাগকারীদের জন্য যে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিণতি ব্যাখ্যা যাওয়ার দরকার এরপরেও কিন্তু অসংখ্য হাদিসে জি এবং আল্লাহ আগে আমরা ভয়াবহ পরিণতির কথা আলোচনা এর আগে আমরা নিয়ে কথা বলতেছিলাম আপনি এর আগে আলোচনায় নিয়ে আসছিলেন যে পরিত্যাগ করে না কিন্তু অলসতা করে উদাসীন থাকে এখন অলসতা করে দুই রকমের পর্যায়টা আসতে পারে একটা যে অলসতা করে নামাজ পড়ে না এটা হলো একটা পর্যায় আর একটা হলো যে নামাজ পড়ে কিন্তু অলসতা নামাজের ভিতরে অলসতা নামাজ পড়ে অলসতা মানে নামাজ আদায় করে আদায় করে না তো এখানে এর মৌলিক একটা বিষয়ে আমরা মনে রাখলে হবে মানবী সাল্লাম একটা তার থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিসের মধ্যে আমাদেরকে বলেছেন যে সাল্লু নামাজ এটা যদি আপনাকে উপকার করতে হয় এই নামাজ যদি আপনার জন্য উপকার করে তাহলে শর্তটা কি এই নামাজে আমরা আলোচনা করে দেখেছি কোরআন শরীফের অন্য আয়তে এই স্পষ্ট করে বলা আছে যে দুনিয়া তো আপনাকে উপকার করবে যে তানহা আনিল যে সব কাজ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে যেই জন্য আপনি সমাজে সবার কাছে অপমানিত হবেন লাঞ্ছিত হবেন যেই জন্য সমাজে অশান্তি সৃষ্টি হবে এই রকম কাজ থেকে যদি বাঁচাইতে হয় টাকা পয়সা দিয়ে বাঁচানো যাবে না লাওয়ান ফাক্তা হ্যাঁ মাফি দুনিয়া যে দুনিয়ার সব কিছু দান করেও সমাজে শান্তি শৃঙ্খলা সৃষ্টি করা যায় না যে এটা আল্লাহ রহম করলে সৃষ্টি হয় তা আল্লাহ রহমত বর্ষিত হয় সালাতের ভিতরে সেই সালাত পড়লে এই ধরনের কাজ থেকে সালাতে বাঁচায় রাখে আর এই সুরাই মুদাসির এখানে দেখা গেল যে পরকালে মুক্তির গ্যারান্টিটা কি পরকালে মুক্তির গ্যারান্টিটা হলো জি আদায় হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কবুল হচ্ছে না কবুল হওয়ার শর্তটা কি কবুল হওয়ার শর্তই হলো ওই হ্যাঁ, একটা তো একাগ্রতা আর এবং বিশুদ্ধতা যে কামা রায়তুমুনি ওসাল্লি এর এর বিকল্প কিছু নাই আপনি সারা রাত নামাজ পড়তে পারেন সারা দিন নামাজ পড়তে পারেন কিন্তু সেই নামাজটা কবুল হওয়ার জন্য একটাই শর্ত যে মানুষ ইসলাম তো নামাজ পড়েছেন যে কাজ উনি করেন নাই সেই কাজের প্রশ্ন আপনি অন্যভাবে করেন ঠিক আছে যেটা করেছেন সেইভাবে আমাদের করতে হবে এটাই আর একটু কবুল হওয়ার এটাই তার আগে আমাদের আমানুল্লাহ মাদানির কাছে আসি একটু পরামর্শ নেই ওনার কাছ থেকে যে একজন বেনামাজি ধরেন সে কিন্তু কালেমা পড়েছে কিন্তু সে নামাজ আদায় করে না এই ধরনের একজন বেনামাজি কি পদ্ধতি অবলম্বন করলে বা তার জন্য আপনার কি পরামর্শ যা অনুসরণ করলে সে একজন নামাজি হতে পারবে ডক্টর সাহেব যে কথাটা বলছিলেন ওখানে আমি একটু সংযোগ করতে চাচ্ছি যে রসুল্লাহ সাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফেকে তিলকা সালাতুল মুনাফেকে তিলকা সালাতুল মুনাফেক সেটা তো মুনাফেকের সালাত সেটা তো মুনাফেকের সালাত সেটা তো মুনাফেকের সালাত সাহাবেকেরাম কোন জিজ্ঞেস করছেন মুনাফেকের সালাত আবার কোনটা তো হচ্ছে বসে থাকে বসে থাকে যখন বেলা ডুবতে যায় তখন চারটা ঠোকর মারে ওলামাকেরাম চার ঠোকর মারে আসরের সালাদ তো চার রাকাত আটটা সেজদা হয় তো চার ঠকুর মানে মানে তো চার ঠকুর মানে মানে একটা থেকে উঠি উঠে সারে না ওই খানিকটা উঠি আবার মারে তো দুইটা মিলে চলে যায় দুইটা মিলে একটা অনুরূপভাবে রসুল বলছেন আসোয়া সারিকাতান আলেদি আসরি কুফিস সালাত সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সবচেয়ে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট যে নামাজে চুরি করে তো কেমন করে বলে ক্যালামিয়া তিম্মু রুকু আহা ওলা সুজুদাহা রুকু সেজদাকে ঠিক মতো আদায় করে কোরআনুল করিমে আল্লাপাক বলছেন ইন্নাল মুনাফিকিন ইউখাদিউন আল্লাহ মুনাফিকরা আল্লাহকে দেখানোর জন্য সালাত আদায় করে কিন্তু সালাতের মধ্যে জিকির আজগার খুব কমই করে থাকে এ তো গেল যারা সালাতকে এভাবে করে তাদের পরিণতি আমরা মূলত যারা সালাত আদায় করে না তাদেরকে আমরা বিনীত অনুরোধ করব যে আপনারা কোরআন হাদিসের দৃষ্টিতে দেখুন সালাত পরিত্যাগকারীকে ইসলামের আকার কোনো সুযোগ কোরআন হাদিসের দলিলেও দেয়নি এমনকি উলামায় কেরামগণ সেখানে বলেছেন তাই কত বড় অপরাধ যে আল্লাহ সুবাহান সালাদ তার উপরে ফরজ করেছেন অথচ সে দাম্ভিকের মতো সালাদ পরিত্যাগ মানে আমরা দেখেছি আমাদের উপমহাদেশে সাউম আদায় করার ব্যাপারে তারা খুব যত্নশীল সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে কিন্তু সালাত আদায় করে না সালাত এমন একটা বিষয় রসুল্লাহ সাল্লাম যুদ্ধের মাঠে শরিক হয়েছেন এমন তো অবস্থায় যুদ্ধ চলছে ঠিক জামাতের গুরুত্ব ফুটে ওঠে ওয়াক্তের গুরুত্বটাও ফুটে ওঠে যখনই সালাতের সময় হয়ে যাবে তখন দুইটা ভাগে ভাগ হয়ে যাবে যার পরে এক ভাগ শত্রুর সামনে একবার ইমামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করবে এমন তো অবস্থাতেও সালাত আদায়ের গুরুত্ব করেছেন আর একটা তো এই সালাত আদায়ের সেই যুদ্ধের ময়দানে সালাত আদায়কে তার কবিতার ভাষায় যেভাবে বলছেন যে আগে আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ জি জি কিবলা রোহকে জমিন বসে আরেকটা জিনিস আমি হ্যাঁ। উল্লেখ করব এখানে সেটা হলো যে অনেকেই মনে করেন আমি তো সুদ ছাড়তে পারছি না খারাপ কাজ ছাড়তে পারছি না সালাত পড়ে কি করব। সালাতে মূল চাবিকাঠি সালাতে যখন আপনার একাগ্রতা আসবে ধীরস্থিরতা আসবে এবং যখন আপনি সঠিক পদ্ধতি সালাত আদায় করবেন এক সময় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে সালাত পরিত্যাগ করে আপনি সঠিক পথে আসার কোনো সালাত পরিত্যাগ করে কখনোই আল্লাহ রহমত কামনা করা যাবে না ধন্যবাদ শেখ মুজাফর বিন মহসিনকে সেই সাথে মোবারকবাদ আমাদের শেখ আমানুল্লাহ বিন ইসমাইলকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা যে ইবাদতটির বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি এই ইবাদতটি বান্দা এবং আল্লাহর মাঝখানে এক সম্পর্কের বন্ধন আর এই ইবাদতটি যদি বান্দার জীবন থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে সে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় পবিত্র কোরআনে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সেই হাদিসগুলোতে নামাজ পরিত্যাগকারীর জন্য যে ভয়ঙ্কর যে কঠোরতা এবং যে মারাত্মক জাহান্নামের দুঃসংবাদ দেওয়া হয়েছে এগুলো সত্যিকার অর্থে একজন বিশ্বাসী মানুষকে কিন্তু ভয়ে তার হৃদয়কে আতকে ওঠে এবং সে বিচলিত হয়ে যায় কারণ তার জন্য রয়েছে ভয়ঙ্কর জাহান নামে শাস্তি আল্লাহ সুবাহান তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টির পিছনে তার মূল উদ্দেশ্যই হচ্ছে তার ইবাদত করা আর এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত তো সালাত পরিত্যাগকারীগণ অনেক ক্ষেত্রেই অলসতা করে বিভিন্ন খেলাধুলায় মজে অথবা বিভিন্ন হাট বাজারে গমন করে বিভিন্ন কাজকর্মে লিপ্ত থেকে তারা অনেকটা উদাসীনতার মাধ্যমে সালাদকে পরিত্যাগ করে কত বড় সর্বনাশ করছেন এবং নিজের পরিবারে যখন নিজে নামাজ আদায় না করেন তখন তার পরিবারের সদস্যগণ নামাজের ব্যাপারে উদাসীন হন এই ভয়ঙ্কর অবস্থা থেকে অবশ্যই একজন মুসলমানকে নামাজের ভিতরে নামাজের দিকে ফিরে আসতে হবে নামাজই হচ্ছে একমাত্র ইবাদত যে ইবাদত আল্লাহ সুবাহ নিকটে বান্দাকে মুক্তির নিশ্চয়তা দিতে পারে আমাদেরকে আল্লাহ সুবাহান হওয়া তালা নামাজের বিষয়ে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন এবং যথাযথভাবে নবীর সুন্নত অনুযায়ী আমরা যেন নামাজ আদায় করতে পারি নামাজের ভিতরে যেন পূর্ণ খুশু খুজু আল্লাহর ভয় ভীতি নম্রতা থাকে এর মাধ্যমে আমরা নামাজ আদায় করে আল্লাহর যেন সন্তুষ্টি কামনা সন্তুষ্টি অর্জন করতে পারি আমরা আল্লাহ সুবাহান হওয়া তালার কাছে এই শক্তি এবং এই তৌফিক কামনা করব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সঙ্গে আমাদের সঙ্গে যারা আলোচনায় উপস্থিত ছিলেন আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাবারাকাত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইল কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ইখলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হলো ওয়ালাম একুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরা ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান